বৃদ্ধ লোক যা করেন সবসময় ঠিক হয় একটা গ্রামে একটা পুরনো খামার বাড়ি ছিল ভাঙাচোরা চালে নানা ধরনের গাছ গজিয়েছে আর সেই বাড়িতে থাকত এক বৃদ্ধ কৃষক দম্পতি খুবই গরিব ছিল তারা জীবন নির্বাহের একটাই উপায় তাদের ঘোড়া ব্যবসায়ীদের ঘোড়া ভাড়া দিত আর বদলে পেত চাল ডাল আর জামা কাপড় ওরা এর থেকে বেশি কিছু চাইতো না যা পেত তাই নিয়েই তারা খুশি ছিল ও শুনছো আমাদের ছাদে একটা কি বিরাট ফুটো হয়েছে ও ও কিন্তু এর ভালো দিকটাও দেখো আমাদের বাড়ির জালনাগুলো মরচে পড়ে আটকে গেছে ছাতে এত বড় ফুটো হওয়ায় আলো বাতাস ঢুকছে তাই জানলার সারানোর দরকারই নেই ঠিকই বলেছো কিন্তু শীতকালে আর বর্ষার দিনে কি করব আমরা হুম পয়সা রোজগারের একটা উপায় বার করতেই হবে ও আমি জানি আজ বাজারে একটা মেলা বসেছে ওই ঘোড়াটা ওখানে বেচে দাও না কেন এর জন্য হয়তো আমরা ভালো দাম পাবো আমরা পাঁচটার উপর মুদ্রা পেতে পারি কিংবা সাতটাও পেতে পারি হয়তো আশা করি যেন তাই হয় হ্যাঁ তাই হবে কারণ আমার বুড়ো লোকটা সব সময় ঠিক কাজ করে মা বৃদ্ধ তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল মেলায় যাবার পথে একটা গোয়ালার বাড়ি ছিল এই যে শোনো বাহ প্রচুর দুধ হয়েছে যে হ্যাঁ হতে পারে তোমাকে দেখে তো খুশি মনে হচ্ছে না তুমি আমার দুঃখের কথা আর কি জানবে তোমার কাছে তো এত সুন্দর একটা ঘোড়া আছে আমারও যদি একটা ঘোড়া থাকতো আচ্ছা ঘোড়া থাকলে যদি তুমি খুশি হও তাহলে আমরা অদল বদল করে নি অদল বদল মানে আমার গরুর বদলে তুমি তোমার ঘোড়াটা আমায় দেবে হ্যাঁ কেন নয় গরু থাকলে বরং আমি খুশি হব ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ লেনদেন করে বৃদ্ধ খুশি মনে মেলায় গেল সে যখন ঢোকার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে আরে হ্যারি আরে মুখ বেজার কেন ভাই তোমার মনে আছে আমার কিরকম হৃষ্টপুষ্ট গরু ছিল আমার গিন্নি বলল তার বদলে ভালো আর কাজের কিছু আনতে আমি ভাবলাম ভেড়াই সবচেয়ে কাজের কিন্তু গিন্নি একেবারে খুশি নয় এখনো পাঠিয়েছে এর বদলে অন্য কিছু নিয়ে যেতে জানি না ভালো কিছু পাবো কি না ও এই কথা তোমার ভাগ্য ভালো ভাই আমি এক্ষুনি আমার ঘোড়ার বদলে একটা গরু কিনেছি এখন আমার মনে হচ্ছে ভেড়া থাকলে আমার গিন্নিও বেশি খুশি হবে এই শীতে ও আমাদের গরম রাখবে তুমি কি গরুর বদলে আমাকে ভেড়াটা দেবে গরুর বদলে ভেড়া তুমি তুমি ঠিক বলছো তো আরে একদম ঠিক বলছি আর লেনদেন হয়ে গেল বৃদ্ধ ভাবতে লাগলো তার স্ত্রী কত খুশি না হবে হ্যারি ঠিকই বলেছে ভেড়ার থেকে ভালো আর কি হবে ওরা যে নিজেদেরকে কি ভাবে কে জানে আমি চেয়েছিলাম এক ডজন আপেল এখন এই তিনটে ডিম দিয়ে আমি করবই বা কি তো দিদি সব ঠিক আছে তো আর পারি না আমি আজ সারাদিনে শ্বাস ফেলার জো নেই প্রথমে কাকের ক্যাঁ ক্যাঁ তারপরে গরুর হাম্বা হাম্বা তারপরে ঘোড়ার ঘোদ ঘোদ মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার তারপর এই হাঁসের এখন হাঁসফাঁস তারপর শোনো এই বুড়ো মানুষের চিৎকার কি চাই তোমার আমার কাছে শুনি ও আমি চিৎকার করতে চাইনি আচ্ছা আমি কি চিৎকার করলাম মানে মানে আপনাকে দেখে তো এত ভালো মহিলা বলে মনে হচ্ছে লোকে আপনাকে দেখে চেঁচাবে কেন তবুও আমি ক্ষমা চাইছি কিন্তু বলুন তো আপনি এত রেগে আছেন কেন আমার হাঁস আজ তিনটে ডিম পেরেছে মানে দুটোর চেয়ে একটা বেশি এক দুই তিন আমি শুধু এর বদলে এক ডজন আপেল চেয়েছি কিন্তু এরা বলছে এতে হবে না বলছি শুনি কবে থেকে তিনটে ডিমের দাম এত কম হলো ও এই হাঁসটা আজ তিনটে ডিম পেড়েছে <laughs> এ তো দারুণ ব্যাপার যে এই হাঁসের মালিক সে তো ভাগ্যবান ও আমি জানি সেটা শোনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কথা বলেছি তোমার সাথে এখন আমার যাওয়ার সময় দাঁড়ান আপনি কি ভেড়া পেলে খুশি হবেন আমি আপনার হাঁসের বদলে ভেড়াটা দিতে পারি ভেড়া হাঁসের বদলে ব্যাস হয়েছে আমার সঙ্গে মস্করা করছেন নাকি এখন আমার এইসব শুনতে একটুও ভালো লাগছে না না আমার আপনার সঙ্গে মস্করা করার কোনো ইচ্ছে নেই আমার গিন্নি এই হাঁস দেখে খুশি হবেন একবার অন্তত ব্যাপারটা ভেবে দেখুন এই ব্যাপার খুব অদ্ভুত কথা বলছেন আপনি ঠিক আছে আপনি আমার হাঁস নিন আর তার বদলে আমি নিচ্ছি আপনার ভেড়াটা এই নিন আমার হাঁস ভালোভাবে রাখবেন হাঁসটাকে লেনদেন হয়ে গেল যদিও বৃদ্ধ তার ভেড়া হারালো কিন্তু ওই ঝগড়ুটে মহিলার থেকে তাকে বেশি খুশি দেখাচ্ছিল অন্ধকার হয়ে এলো বৃদ্ধ ভাবল এবার বাড়ি ফেরা যাক ফেরার পথে দেখল একটা লোক তার মুরগির সঙ্গে খুব ঝগড়া করছে খুব রাগারাগি করছে একটা ডিম দেওয়ার জন্য কি চাই তোমার এত বছর ধরে তোমাকে পুষছি একটাও ডিম দাওনি তুমি আমাকে ও আপনি যা বলছেন মুরগিটা কি বুঝতে পারছে <laughs> কি যে বলেন মশাই আমিও কি এই সুন্দর মুরগিটার সঙ্গে কথা বলতে পারি কি বলছেন এই মুরগিটা আপনার সুন্দর মনে হচ্ছে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা আছে <laughs> সমস্যা তখনই হয় যখন সমস্যাকে সমস্যা ভাববেন আচ্ছা ঠিক আছে আপনার কি চাই মশাই আপনি বোধহয় মুরগিটাকে নিয়ে সমস্যায় পড়েছে হাঁস পেলে আপনি কি খুশি হবেন আমি মুরগির বদলে আমার হাঁসটা দিতে পারি কি আপনি আপনার হাঁসের বদলে আমার মুরগিটা নেবেন আপনি ঠিক বলছেন একদম ঠিক বলছি আমার স্ত্রী বলেছে আজ কোনো কাজের জিনিস কিনে আনতে আপনার স্ত্রী এটা কাজের বলে মনে হবে অবশ্যই সে খুশি হয়ে আমাকে বলবে আমার বুড়ো সব সময় ঠিক কাজটাই করে আচ্ছা তাহলে আমি আর না বলবো না বৃদ্ধ তার মুরগি নিয়ে বাড়ি ফিরে চলল এই তুমি কোনো দুষ্টুমি করবে না আমি চাচাতে চাই না হুম আমার খিদে পেয়েছে ওনার হট চকলেটে আছে ছটা মার্শমেলো আর আমারটায় আছে পাঁচটা এটা ভারী অন্যায় কিন্তু স্যার আমাদের কাছে এই কটাই মার্শমেলো ছিল সেটা আমার দেখার কথা নয় আমি কি সাহায্য করতে পারি এখন দুজনের কাছেই পাঁচটা করে আছে একদম ঠিক উনি আমাদের সমস্যা মিটিয়ে দিয়েছেন তুমি ওখানে কি করছো দেব ওঠো নোংরা পরিষ্কার করো এটা তোমার দোষ আমাকে দেখো আর এই বস্তা সাইজটা দেখো তুমি আমি কি এই বস্তাটাকে টেনে বার করতে পারি আমার থেকে অনেক বড় এই বস্তাটা দেখছো ও ও কি বড় বস্তা এটা কি করে নিয়ে যাব ও তোমার ওই বস্তায় কি আছে পচা আপেল আছে এগুলো এখন ফেলে দিতে হবে ও ও আমার মনে আছে আমাদের খুব সুন্দর একটা আপেল গাছ ছিল কিন্তু শুকিয়ে গেছিল শুধু পড়েছিল একটা পচা আপেল আমার গিন্নি এখনো সেটা রেখে দিয়েছে আমি ভাবছি এই এক বস্তা পচা আপেল পেয়েও কত খুশি হবে ওটা তুমি আমাকে দাও তার বদলে আমার এই মুরগিটা তুমি নাও ও ও ও এ আমি কি শুনছি এক বস্তা আপেলের বদলে তুমি তোমার মুরগি দিয়ে দেবে হ্যাঁ একদম আমার কাছে আর কিছু নেই আর আপনার গিন্নি এটা দেখে খুশি হবে অবশ্যই সে খুশি হয়ে আমাকে বলবে আমার বুড়ো সব সময় ঠিক কাজটাই করে সারা দিনে এর থেকে মজার কথা আমি শুনিনি শুনুন মশাই এই মুরগিটা বেচে পয়সা রোজগার করো এক বস্তা পচা আপেল না দেবে সুখ না খুলবে ভাগ্য কিন্তু পয়সা সেটা দেবে ও কিন্তু আপনার তো অনেক টাকা পয়সা আছে কিন্তু তবুও একটা মার্শমেলোর জন্য আপনি অখুশি ছিলেন ওই অতিরিক্ত মার্শমেলোটা খেতে আমার পয়সা লাগলো না অথচ আপনি দেখছি খুশি হয়ে গেলেন বুঝতে পারছি না যে পয়সা কি করে সুখ আনতে পারে বা দিতে পারে কিন্তু এই এক বস্তা পচা আপেল সেটা অবশ্যই পারে অসম্ভব আপনার কথা বিশ্বাস হচ্ছে না হুম এক কাজ করা যাক চলো আমরা একটা বাজি ধরি বাজি রাখবে আসলে একজন একটা পরিস্থিতিতে বাজি রাখবে আর আপনি তার বিপরীতে আর তারপর সে হেরে যায় যদি অপরজন যা বলছে তা সত্যি হয় আর তারপর আপনাকে পয়সা দিতে হবে যদি আপনি বিপরীত জেটের উপর বাজি রেখেছেন তার বিপরীতটা ঠিক হয় তুমি সবকিছু এত জটিল করো কেন হেনরি খুবই সহজ আমি একশোটা সোনার মুদ্রা বাজি রাখতে রাজি আমরা আপনার বাড়ি যাব আর আপনি আমাদের সামনে আপনার স্ত্রীকে পুরো ব্যাপারটা খুলে বলবেন তাতেও যদি তিনি খুশি হয়ে বলেন যে আমার বুড়ো সব সময় ঠিক কাজটাই করে তাহলে আমরা আপনাকে একশোটা সোনার মুদ্রা দেব কিন্তু তার বদলে আমি তো কিছু দিতে পারবো না তাতে আমার কিছু যায় আসে না কারণ আমাদের হারবার কোনো সম্ভাবনাই নেই কিন্তু এটা তো ঠিক বাজি হলো না যদি আমি বদলে কিছু দিতে না পারি পেয়ে গেছি আমি হেরে গেলে এই এক বস্তা পচা আপেল দিয়ে দেবো রাজি রাজি বৃদ্ধ দুই ভদ্রলোককে নিয়ে বাড়ি ফিরলেন ওনার স্ত্রী খুশি হয়ে অতিথিদের আপ্যায়ন করলেন আজ কেমন কাটলো সারাদিন ওহ কি আর বলবো আমি মিসেস অ্যারিকসনের কাছে একটু মশলা চাইতে গেলাম আর উনি আমায় হেসে বললেন তোমাকে দেব যে একটা পচা আপেলও নেই আমার কাছে তুমি ভাবতে পারো অত ধনী মানুষ ওনার কাছে একটা পচা আপেলও নেই যা উনি আমাকে দিতে পারেন তুমি আমার জন্য কি নিয়ে এসেছো ঘোড়াটা বেচতে পেরেছো ও হ্যাঁ পেরেছি পথে ঘোড়ার বদলে একটা গরু কিনলাম ও কি বলছো গরুটাকে বস্তায় ভরে এনেছো বুঝি ও না না না আমার কাছে গরু নেই সেটা বদলে ভেড়া কিনলাম ওহ খুব ভালো করেছ ওর উল দিয়ে শীতকালে আমরা সোয়েটার বানাবো হ্যাঁ, কিন্তু ভেড়াটা শ্বাস নিচ্ছে কি করে বস্তায় আরে না না আমার কাছে ভেড়া নেই সেটা বদলে হাঁস কিনলাম খুব ভালো আমি প্রতিবেশীদের বলবো হাঁসের বদলে আমাদের খাবার দিতে তার আর দরকার পড়বে না আমি হাঁস বদলে মুরগি কিনলাম ওহো তুমি সব ভেবে রেখেছো আমাদের কাছে ডিম থাকবে কিন্তু কোনো জন্তুকে বস্তায় রাখা ঠিক নয় না আমাকে দেখাও না না আমার কাছে মুরগিও নেই সেটা দিয়ে এক বস্তা পচা আপেল কিনলাম ওই দুই ভদ্রলোকের বৃদ্ধের কাজকর্ম দেখে বড় হাসি পেল ওরা জানতো যে বৃদ্ধের স্ত্রী বৃদ্ধের ওপর খুব রেগে যাবে কি এক বস্তা পচা আপেল হ্যাঁ হ্যাঁ এই শোনো না গো তোমার সেই পুরনো আপেল গাছটার কথা মনে আছে ওটা শুকিয়ে যাওয়ার পরে আমি কত কেঁদেছিলাম আর ওই পচা আপেলটা আমি কতদিন সামলে রেখেছিলাম ওটা আমার খুব প্রিয় ছিল এখন আমি মিসেস এরিকসনকে বলবো যে ওনার কাছে একটাও পচা আপেল নেই কিন্তু আমার কাছে এক বস্তা পচা আপেল আছে ওগো আমি জানতাম আমার বুড়োর মাথায় অনেক বুদ্ধি কখনো ভুল কাজ করতে পারে না তাই তো দুজন ভদ্রলোক তাদের কথা রাখল তারা চাষি দম্পতিকে একশোটা স্বর্ণ মুদ্রা দিল আর বিদায় জানিয়ে চলে গেল বেচারা চাষি একদিনে তারা হারালো একটা ঘোড়া একটা গরু একটা ভেড়া একটা হাঁস আর একটা মুরগি সব একদিনে হ্যাঁ আজ তুমি কি কিছু শিখলে হেনরি ওই বৃদ্ধ চাষি দম্পতি খুবই জ্ঞানী আমাদের একটা ভালো জিনিস শেখালো আচ্ছা দেখো তাদের ঘোড়া নেই গরু নেই ভেড়া নেই হাঁস নেই আর মুরগিও নেই কিন্তু তারা যা ঘটে গেছে তা নিয়ে কাঁদছে না ওরা শেখালো যে যা আছে তাই নিয়ে খুশি থাকতে হয় সুখী জীবনের এটাই চাবি কাঠি ও এটা তো খুব সহজ ব্যাপার একটা চাবি তালা খুলতে পারে কিন্তু তালা না থাকলে চাবি দিয়ে কি হবে তাই ওই চাবির জন্য তৈরি তালাটা খুঁজে পেলে তখনই সুখী জীবনের তালাটা খুলতে পারবে সেই জন্য তোমাকে আগে তালাটা খুঁজতে হবে তোমার তুলনা হয় না বন্ধু অসাধারণ তুমি মনে করিয়ে দিও যেন আর তোমাকে প্রশ্ন না করি ঠিক আছে ও কিন্তু আমি যদি তোমাকে মনে করাতে ভুলে যাই আমাকে মনে করানোর কথা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ও কিন্তু তুমি আমাকে মনে করাতে বললে কারণ হয়তো তোমার মনে থাকবে না তাই আমাকে তোমাকে মনে করিয়ে দিতে হবে যে তুমি যেন আমাকে মনে করিয়ে দাও যে আমাকে তোমাকে মনে করাতে হবে যে তুমি যেন আমাকে প্রশ্ন না করো আর তাই চাষি দম্পতি সুখে জীবন কাটাতে লাগলো কারণ সেই বৃদ্ধ সবসময় ঠিক কাজটাই করতো